তারপর পড়ল আসল মরু কালাহারি মরুভূমির এক অংশ দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয় শিউরে উঠল মানুষ কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর শুধুই বালির পাহাড় আর তামাভ্র কটা বালির সমুদ্র ধুধু করে যেন জ্বলছে দুপুরের রোদে মরুভূমির কিনারে প্রথম দিনেই ছায়ায় একশো সাতাশ ডিগ্রির উত্তাপ উঠল থার্মোমিটারে আর আপনারা শুনছেন অনেকদিন পরে আবার বাংলা গল্প পডকাস্ট জীবনে কিছু বড় পরিবর্তনের দরুন গত ছয় মাস বাংলা গল্প পডকাস্ট প্রচার করা হয়নি তাই আজকে অনেক দিন পরে আপনাদের সামনে বাংলা গল্পের এপিসোড প্রস্তুত করতে পেরে খুব ভালো লাগছে এই অবসরে বাংলা গল্প পডকাস্টও ঘর বদলেছে সল্টলেক সিটি ইউটার বদলে বাংলা গল্প এখন প্রচার হচ্ছে ম্যাসাচুসেটসের বস্টন অঞ্চল থেকে বাংলা গল্প পডকাস্টের এই দীর্ঘ অন্তর্ধানের সময়েও কিন্তু শ্রোতার সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে এবং আপনারা অনেকেই কিন্তু আমাকে ইমেলে জানিয়েছেন যে বাংলা গল্প আপনাদের কতটা পছন্দ আপনাদের উৎসাহ এবং ভালোবাসাই বাংলা গল্পের এগিয়ে চলার রসদ তাই আজ আপনাদের জানাচ্ছি অজস্র ধন্যবাদ আর অবশ্যই ভুলবেন না যদি আপনারা বাংলা গল্পর ওয়েবসাইট মাধ্যমে অ্যামাজন ডট কমে বাজার হাট করেন তাহলে কিন্তু বাংলা গল্প পডকাস্টকেই সাহায্য করা হবে বাংলা গল্প পডকাস্টে আজকে চাঁদের পাহাড়ের পঞ্চম এপিসোড শঙ্কর কি মুখোমুখি হবে সেই অজ্ঞাত রহস্যময় বুনিপের সে কি খুঁজে পাবে সেই হলদে হিরের খনি ডিয়েগো আলভারেসকে ছাড়া শঙ্কর কি একা পারবে ভয়ঙ্কর কালাহারি মরুভূমি পার হয়ে সভ্য জগতে ফিরে আসতে এই নিয়েই আজকের পঞ্চম এপিসোড আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা আলভারেজ উচিত বিবেচনা করলে না ওল্ডনীয় লেঙ্গাই পাহাড়ের ধুমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করে তারা আরও পশ্চিম ঘেঁষে চলতে থাকল সেদিকের গহন অরণ্যে আগুনের আঁচটিও লাগেনি বর্ষার জলে সে অরণ্য আরও নিবিড় হয়ে উঠেছে ছোট ছোট গাছপালার ও লতা ঝোপের সমাবেশ ছোট বড় কত ঝর্ণাধারা ও পার্বত্য নদী বয়ে চলেছে তাদের মধ্যে একটাও আলভারেজের পূর্ব পরিচিত নয় বাইরের এক জায়গায় ওরা এসে উপস্থিত হল যেখানে চারদিকে পাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা স্থানটার প্রাকৃতিক দৃশ্য রিক্সটারভেল্ডের সাধারণ দৃশ্য থেকে একটু অন্যরকম এখানে বন তত ঘন নয় কিন্তু খুব বড় বড় গাছ চারদিকে আর যেখানে সেখানে পাহাড় ও গুহা একটা উঁচু ঢিপির মতো গ্রানাইটের পাহাড়ের ওপর ওরা তাঁবু ফেলে রইল এখানে এসে পর্যন্ত শঙ্করের মনে হয়েছে জায়গাটা ভালো নয় কি একটা অস্বস্তি মনের মধ্যে কি একটা আসন্ন বিপদের আশঙ্কা তা সে না পারে ভালো করে নিজে বুঝতে না পারে আলভারেজকে বোঝাতে একদিন আলভারেজ বললে সব মিথ্যে শঙ্কর আমরা এখনো বনের মধ্যে ঘুরছি আজ সে গাছটা আবার দেখেছি সেই ডিএ লেখা অথচ তোমার মনে আছে আমরা যত দূর সম্ভব পশ্চিম দিক ঘেঁষেই চলেছি আজ পনেরো দিন কি করে আমরা আবার সেই গাছের কাছে আসতে পারি শঙ্কর বললে তবে এখন কি উপায় উপায় আছে আজ রাত্রে একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে তুমি তাঁবুতে থেকো শঙ্কর একটা কথা বুঝতে পারছিল না তারা যদি চক্রাকারে ঘুরছে তবে এই অনুচ্চ শৈলমালা ও গুহার দেশে কি করে এলো এই অঞ্চলে তো কখনো আসেনি বলেই মনে হয় আলভারেজ এর উত্তরে বললে গাছটাতে নাম খোদাই দেখে সে আর কখনো তার পূর্ব দিকে আসবার চেষ্টা করেনি পূর্ব দিকে মাইল দুই এলেই এই স্থানটাতেই ওরা পৌঁছত সে রাত্রে শঙ্কর একা তাঁবুতে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল এই একখানেই বাংলা বই সে দেশ থেকে আসবার সময় সঙ্গে করে আনে এবং বহুবার পড়লেও সময় পেলেই আবার পড়ে কত দূরে ভারতবর্ষ তার মধ্যে চিতর মেওয়ার মোগল রাজপুতের বিবাদ এই অজানা মহাদেশের অজানা মহা অরণ্যানীর মধ্যে বসে সেসব যেন অবাস্তব বলে মনে হয় তাবুর বাইরে হঠাৎ যেন পায়ের শব্দ পাওয়া গেল শঙ্কর প্রথমটা ভাবলে আলভারেজ গাছ থেকে নেমে ফিরে আসছে বোধ হয় কিন্তু পরক্ষণেই তার মনে হলো এ মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয় কেউ দু পায়ে থলে জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে পা ঘষে ঘষে টেনে টেনে চললে যেন এ ধরনের শব্দ হওয়া সম্ভব আলভারেজের উইনচেস্টার রিপিটারটা হাতের কাছেই ছিল ও সেটা তাঁবুর দরজার দিকে বাগিয়ে বসল বাইরে পদশব্দটা একবার থেমে গেল পরেই আবার তাঁবুর দক্ষিণ পাশ থেকে বাঁ দিকে এলো একটা কোনো বড় প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন পাওয়া গেল ঠিক যেমন পাহাড় পার হওয়ার সময় এক রাত্রে ঘটেছিল ঠিক সেরকমই শঙ্কর একটু ভয় খেয়ে সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুঁড়ে বসলো একবার দুবার সঙ্গে সঙ্গে মিনিট দুই পরে দূরের গাছের মাথা থেকে প্রত্যুত্তরে দুবার রিভলভারের আওয়াজ পাওয়া গেল আলভারেজ মনে ভেবেছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত নতুবা রাত্রে খামোকার রিভলভার ছুটবে কেন বোধহয় সে তাড়াতাড়ি নেমেই আসছে এদিকে চারদিক থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা বোধহয় পালিয়েছে আর তার সারা শব্দ নেই শঙ্কর টর্চ চেলে তাঁবুর বাইরে এসে ভাবলে আলভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করবে এমন সময় কিছু দূরে বনের মধ্যে হঠাৎ আবার দুবার পিস্তলের আওয়াজ এবং সেই সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল কিছু দূরে গিয়েই দেখলে বনের মধ্যে একটা বড় গাছের তলায় আলভারেজ শুয়ে টর্চের আলোয় তাকে দেখে ভয়ে বিস্ময় শঙ্কর শিউরে উঠল তার সর্বশরীর রক্তমাখা মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে গায়ের কোটটা ছিন্ন ভিন্ন শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিজের কোলে তুলে নিলে ডাকলে আলভারেজ আলভারেজ আলভারেজের সাড়া নেই তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল কি যেন বলতে গেল সে শঙ্করের দিকে চেয়েই আছে অথচ সে চোখে যেন দৃষ্টি নেই অথবা কেমন যেন নৃস্পৃহ উদাস দৃষ্টি শঙ্করকে বহন করে তাঁবুতে নিয়ে এলো মুখে জল দিল তারপর গায়ের কোটটা খুলতে গিয়ে দেখে গলার নিচের কাঁধের দিকে খানিকটা জায়গার মাংস কে যেন ছিঁড়ে নিয়েছে সারা পিঠ সেই অবস্থা কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণধার নখে বা দাঁতে পিঠখানা চিরে ফালা ফালা করেছে পাশে নরম মাটিতে কোনো এক জন্তুর পায়ের দাগ তিনটে মাত্র আঙ্গুল সে পায় সারা রাত্রি সেভাবেই কাটল আলভারেজের সারা নেই সংজ্ঞা নেই সকাল হবার সঙ্গেই হঠাৎ যেন তার চেতনা ফিরে এলো শঙ্করের দিকে বিস্ময়ের ও অচেনা দৃষ্টিতে চেয়ে দেখলে যেন এর আগে সে কখনো শঙ্করকে দেখেনি তারপর আবার চোখ বুঝল দুপুরের পর খুব সম্ভবত নিজের মাতৃভাষায় কিসব বকতে শুরু করল শঙ্কর এক বর্ণ বুঝতে পারলে না বিকেলের দিকে সে হঠাৎ শঙ্করের দিকে চাইলে চাইবার সঙ্গে সঙ্গে শঙ্করের মনে হলো সে ওকে চিনতে পেরেছে এইবার ইংরেজিতে বললে শঙ্কর এখনো বসে আছো তাবু ওঠাও চলো যাই তারপর অপ্রকৃতস্থের মতো নির্দেশহীন ভঙ্গিতে হাত তুলে বললে রাজার ঐশ্বর্য লুকোনো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি চলো আমরা যাই তাবু ওঠাও দেরি করো না এই আলভারেজের শেষ কথা তারপর কতক্ষণ শঙ্কর স্তব্ধ হয়ে বসে রইল সন্ধ্যা হলো একটু একটু করে সমগ্র বনানি ঘন অন্ধকারে ডুবে গেল শঙ্করের তখন চমক ভাঙল সে তাড়াতাড়ি উঠে আগে আগুন জ্বাললে তারপর দুটো রাইফেলের টোটা ভরে তাঁবুর দৌড়ের দিকে বন্দুকের নল বাগিয়ে আলভারেজের মৃতদেহের পাশে একখানা শতরঞ্চির ওপর বসে রইল তারপর সে রাত্রে আবার নামলে তেমনি ভীষণ বর্ষা তাঁবুর কাপড় ফুঁড়ে জল পরে জিনিসপত্র ভিজে গেল সংকট তখন কিন্তু এমন হয়ে গিয়েছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই এই কমাসে সে আলভারেজকে সত্যিই ভালোবেসেছিল তার নির্ভীকতা তার সংকল্পে অটলতা তার পরিশ্রম করবার অসাধারণ শক্তি তার বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল সে আলভারেজকে নিজের পিতার মতো ভালোবাসত আলভারেজ তাকে তেমনই স্নেহের চোখে দেখত কিন্তু এসবের চেয়েও শঙ্করের বেশি মনে হচ্ছে যে আলভারেজ শেষকালে মারা গেল সেই অজ্ঞাত জানোয়ারটারই হাতে ঠিক জিম কার্টারের মতোই রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমে তার মন ভয়ে আকুল হয়ে উঠল সম্মুখে ভীষণ অজানা মৃত্যুদূত ঘোর রহস্যময় তার অস্তিত্ব কখন সে আসবে কখন বা যাবে কেউ তার সন্ধান দিতে পারবে না ঘুমে ঢুলে না পড়ে শঙ্কর মনের বলে জেগে বসে রইল সারা রাত ওহ সে কি ভীষণ রাত্রি যতদিন বেঁচে থাকবে ততদিন এ রাত্রির কথা সে ভুলবে না গাছে গাছে ডালে ডালে হাজার ধারায় বৃষ্টির পতনের শব্দ ও একটানা ঝড়ের শব্দ অরণ্যানীর অন্য সকল নৈশ শব্দকে আজ ডুবিয়ে দিয়েছে পাহাড়ের ওপর বড় গাছ মরমর করে ভেঙে পড়ছে এই ভয়ঙ্কর রাত্রিতে সে একা এই ভীষণ অরণ্যানির মধ্যে কালো গাছের গুঁড়িগুলো যেন প্রেতের মতো দেখাচ্ছে অত ঝড় বৃষ্টিতেও জোনাকির ঝাঁক জ্বলছে সম্মুখে বন্ধুর মৃতদেহ ভয় পেলে চলবে না সাহস আনতেই হবে মনে নতুবা ভয়ে সে মারা যাবে সাহস আনবার প্রাণপণ চেষ্টায় সে রাইফেল দুটির দিকে মনোযোগ নিবদ্ধ করলে একটা উইনচেস্টার অপরটি ম্যানলিকার দুটোরই ম্যাগাজিনে লোটা ভর্তি এমন কোনো শরীরধারী জীব নেই যে এই দুই শক্তিশালী অতি ভয়ানক মারণাস্ত্রকে উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে পারে ভয় ও বিপদ মানুষকে সাহসী করে শঙ্কর সারা রাত সজাগ পাহারা দিল পরদিন সকালে আলভারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করলে এবং দুখানা গাছের ডাল ক্রুশের আকারে শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির ওপর পুঁতে দিলে আলভারেজের কাগজপত্রের মধ্যে ওপরটো খনি বিদ্যালয়ের একটা ডিপ্লোমা ছিল ওর নামে তাদের শেষ পরীক্ষায় আলভারেজ সসম্মানে উত্তীর্ণ হয়েছে ওর কথাবার্তায় অনেক সময় শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্ত মূর্খ ভাগ্যান্বেষী ভবঘুরে নয় লোকালয় থেকে বহুদূরে এই জনহীন গহন অরণ্যে ক্লান্ত আলভারেজের রত্নানুসন্ধান শেষ হল তার মতো মানুষ রত্নের কাঙাল নয় বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোই তাদের জীবনের পরম আনন্দ কুবেরের ভাণ্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না দুঃসাহসিক ভবঘোরের উপযুক্ত সমাধি বটে অরণ্যের বনস্পতি দল ছায়া দেবে সমাধির ওপর সিংহ গরিলা হায়না সজাগ রাত্রি যাপন করবে আর সবার উপরে সবাইকে ছাপিয়ে বিশাল রিক্সটারভেল্ড পর্বতমালা অদূরে দাঁড়িয়ে মেঘলোকে মাথা তুলে খাঁড়া পাহারা রাখবে চিরযুগ দশ সেদিন সে রাত্রিও কেটে গেল শঙ্কর এখন দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে যদি তাকে প্রাণ নিয়ে এই ভীষণ অরণ্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না দুদিন সে কোথাও না গিয়ে তাবুতে বসে মন স্থির করে ভাববার চেষ্টা করলে সে এখন কি করবে হঠাৎ তার মনে হলো আলভারেজের সেই কথাটা সলসবেরি এখান থেকে পূর্ব দক্ষিণ কোণে আন্দাজ ছশো মাইল সলসবেরি দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরি যে করে হোক পৌঁছতেই হবে তাকে সলসবেরিতে সে এখনো অনেক দিন বাঁচবে তার জন্মকোষ্ঠীতে লেখা আছে এ জায়গায় বেঘরে সে মরবে না শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখলে পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ আঠারোশো তিয়াত্তর সালের রয়্যাল মেরিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ ভ্রমণকারী স্যার ফিলিপোডি ফিলিপির ম্যাপ এ বাদে আলভারেজের হাতে আঁকা ও জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া নকশা আলভারেজ বেঁচে থাকতে সে এইসব ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করেনি এখন এই ম্যাপ বোঝার উপর তার জীবন মরণ নির্ভর করছে সলসবেরির সোজা রাস্তা বার করতে হবে এ স্থান থেকে তার অবস্থিতি বিন্দুর দিক নির্ণয় করতে হবে রিক্সটারভেল্ড অরণ্যের এই গোলক ধাঁধা থেকে তাকে উদ্ধার পেতে হবে সবই এই ম্যাপগুলোর সাহায্যে অনেক দেখবার পর শঙ্কর বুঝতে পারলে এই অরণ্য ও পর্বতমালা সম্বন্ধে কোনো ম্যাপেই বিশেষ কিছুই দেওয়া নেই এক আলভারেজের ও জিম কার্টারের খসড়া ম্যাপখানা ছাড়া তাও সেগুলি এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক ও গুপ্তচিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য কারণ এদের সবসময় ভয় ছিল যে ম্যাপ অপরের হাতে পড়লে পাঁচে আর কেউ এসে ওদের ধনে ভাগ বসায় চতুর্থ দিন শঙ্কর সে স্থান ত্যাগ করে আন্দাজ মতো পূব দিকে রওনা হলো যাবার আগে কিছু বনফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির ওপর অর্পণ করলে বুশক্রাফ্ট বলে একটা জিনিস আছে সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যানীর মধ্যে ভ্রমণ করবার সময় এই বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী আলভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করবার ফলে শঙ্কর কিছু কিছু বুশক্রাফট শিখে নিয়েছিল তবুও তার মনে সন্দেহ হলো যে এই বোন একা পাড়ি দেওয়ার যোগ্যতা সে কি অর্জন করেছে শুধু ভাগ্যের উপর নির্ভর করে তাকে চলতে হবে ভাগ্য ভালো থাকলে বোন পার হতে পারবে ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু দুটো তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলল বোন কখনো গভীর কখনো পাতলা কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্তসীমায় পৌঁছানো গিয়েছে কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা টুসক ঘাস জন্মায় না কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে শুধু বনস্পতি আর নিচু বনঝোপ প্রথম দিন শেষ হলো এক নিবিড়তর অরণ্যের মধ্যে শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল কেবল আলভারেজের ম্যানলিকার রাইফেলটা অনেকগুলো টোটা জলের বোতল টর্চ ম্যাপগুলো কম্পাস ঘড়ি একখানা কম্বল ও সামান্য কিছু ওষুধ সঙ্গে নিয়েছিল আর নিয়েছিল একটা দড়ির দোলনা তাঁবুটা যদিও খুব হালকা ছিল বয়ে আনা অসম্ভব বিবেচনায় হেলেই এসেছে দুটো গাছের ডালে মাটি থেকে অনেকটা উঁচুতে সে দড়ির দোলনা টাঙালে এবং হিংস্র জন্তুর ভয় গাছতলায় আগুন জ্বালালে দোলনায় শুয়ে বন্দুক হাতে জেগে রইল কারণ ঘুম অসম্ভব একে ভয়ানক মশা তার ওপর সন্ধ্যার পর থেকে গাছতলার কিছু দূর দিয়ে একটা চিতাবাঘ যাতায়াত শুরু করলে গভীর অন্ধকারে তার চোখ জলে যেন দুটো আগুনের ভাঁটা শঙ্কর টর্চের আলো ফেললে পালিয়ে যায় আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে শঙ্করের ভয় হলো ঘুমিয়ে পড়লে হয়তোবা লাভ দিয়ে দোলনায় উঠে আক্রমণ করবে চিতাবাগ অতি ধূর্ত জানোয়ার কাজী সারারাত্রি শঙ্কর চোখের পাতা বোঝাতে পারলে না তার ওপর চারধারে নানা বন্যজন্তুর রব একবার একটু তন্দ্রা এসেছিল হঠাৎ কাছেই কোথাও একদল বালক বালিকার খিলখিল হাসি শব্দে তন্দ্রা ছুটে গিয়ে ও চমকে জেগে উঠল ছেলেমেয়েরা হাসে কোথায় এই জনমানবহীন অরণ্যে বালক বালিকাদের যাতায়াত করা বা এত রাত্রে হাসা তো উচিত নয় পরক্ষণে তার মনে পড়ল এক জাতীয় বেবুনের ডাক ঠিক ছেলেপুলের হাসির মতো শোনায় আলভারেজ একবার গল্প করেছিল ভোরবেলা সে গাছ থেকে নেমে রওনা হল বইমানিকরা যাকে বলেন ফ্লাইং ব্লাইন্ড সে সেইভাবে বনের মধ্যে দিয়ে চলেছে সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করে দুচোখ বুঝে এই দুদিন চলেই সে সম্পূর্ণভাবে দিকভ্রান্ত হয়ে পড়েছে আর তার উত্তর দক্ষিণ পূব পশ্চিম জ্ঞান নেই সে বুঝলে কোনো মহারণ্যের দিক ঠিক রেখে চলা কি ভীষণ কঠিন ব্যাপার তোমার চারপাশে সবসময় গাছের গুড়ি অগণিত অজস্র তার মাপঝোঁক নেই তোমার মাথার ওপর সবসময় ডালপালা লতাপাতার চন্দ্রাতপ নক্ষত্র চন্দ্র সূর্য দৃষ্টিগোচর হয় না সূর্যের আলো কম সবসময়ই যেন গোধূলি ক্রোশের পর ক্রোশ যাও ওই একই ব্যাপার কম্পাস এদিকে অকেজো কি করেই বা দিক ঠিক রাখা যায় পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামল কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে এঁকে বেঁকে বনের মধ্যে অদৃশ্য হয়েছে অত বড় গুহা আগে কখনো না দেখার দরুন কৌতূহলের বশবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকল গুহার মুখে খানিকটা আলো ভেতরে বড় অন্ধকার টর্চ জেলে সন্তর্পণে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছল যেখানে ডাইনে বাঁয়ে আরও দুটো মুখ উপরের দিকে টর্চ উঠিয়ে দেখলে ছাদটা অনেকটা উঁচু সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বোনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাড় লণ্ঠনের মতো ঝুলছে গুহার দেয়ালগুলো ভিজে গা বেয়ে অনেক জায়গায় জল খুব ক্ষীণধারায় ঝরে পড়ছে শঙ্কর ডাইনের গুহায় ঢুকল সেটা ঢুকবার সময় সরু কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গিয়েছে পায়ে পাথর নয় ভিজে মাটি টর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজাকৃতি ত্রিভুজের ভূমির এক কোণে আরেকটা গুহামুখ সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখলে সে যেন দুধারে পাথরের উঁচু দেওয়ালওয়ালা একটা সংকীর্ণ গলির মধ্যে এসেছে গলিটা আঁকা বাঁকা একবার ডাইনে একবার বায়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে শঙ্কর অনেক দূর চলে গেল গলিটা ধরে ঘন্টা দুই এতেই কাটলো তারপর সে ভাবলে এবার ফেরা যাক কিন্তু ফিরতে গিয়ে সে আর কিছুতেই সে ত্রিভুজ গুহাটা খুঁজে পেল না কেন এই তো সেই গুহা থেকেই এই সরু গুহাটা বেরিয়েছে সরু গুহা তো শেষ হয়েই গেল তবে সেই ত্রিভুজ গুহাটা কই অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হলো সে গুহার মধ্যে পথ হারিয়ে ফেলেনি তো সর্বনাশ সে বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করলে ভাবলে না ভয় পেলে তার চলবে না স্থির বুদ্ধি ভিন্ন এই বিপদ থেকে উদ্ধারের উপায় নেই মনে পড়ল আলভারেজ তাকে বলে দিয়েছিল অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হওয়ার সময় পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায় যাতে আবার সে চিহ্ন ধরে ফিরতে পারে এই উপদেশ সে ভুলে গিয়েছিল এখন উপায় টর্চের আলো জ্বালতে আর তার ভরসা হচ্ছে না যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায় গুহার মধ্যে অন্ধকার সূচিভেদ্য সেই অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব পথ খুঁজে বার করা তো দূরের কথা সারা দিন কেটে গেল ঘড়িতে সন্ধে সাতটা এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ ভীষণ গুমোট গরম গুহার মধ্যে তাছাড়া পানীয় জল নেই পাথরের দেওয়াল বেয়ে যে জল চুয়ে পড়ছে তার আস্বাদ কষা খার ঈষৎ লোনা তার পরিমাণও বেশি নয় জীব দিয়ে চেটে খেতে হয় দেওয়ালের গা থেকে বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই সাড়ে সাতটা বাজল আটটা নটা দশটা তখনও শঙ্কর পথ হাতড়াচ্ছে টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা তিনটে থেকে এইবার তা এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয় আরও উন্মাদের মতো হয়ে উঠল এই আলো যতক্ষণ তার প্রাণের ভরসাও ততক্ষণ নতুবা এই নরকের মতো মহা অন্ধকারে পথ খুঁজে পাওয়ার কোনো আশা নেই স্বয়ং আলভারেজও পারত না টর্চ নিবিয়েও চুপ করে একখানা পাথরের ওপর বসে রইল এ থেকে উদ্ধার পাওয়া যেতে পারত যদি আলো থাকত কিন্তু এই অন্ধকারে সে কি করে এখন একবার ভাবলে রাত্রিটা কাটুক না দেখা যাবে এখন পরক্ষণেই মনে হলো তাতে আর এমন কি সুবিধে হবে এখানে তো দিন রাত্রি সমান অন্ধকারেই সে দেয়াল ধরে ধরে চলতে লাগলো হায় হায় কেন গুহায় ঢুকবার সময় দুটো নতুন ব্যাটারি সঙ্গে নেয়নি অন্তত একটা দেশলাই ঘড়ি হিসেবে সকাল হলো গুহার চির অন্ধকারে কিন্তু আলো জ্বলল না ক্ষুধা তৃষ্ণায় শঙ্করের শরীর অবসন্ন হয়ে আসছে বোধহয় এই গুহার অন্ধকারে ও সমাধি অদৃষ্টে লেখা আছে দিনের আলো আর তাকে দেখতে হবে না আলভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার রক্ত তৃষ্ণা মেটেনি তাকেও চাই তিন দিন তিন রাত্রি কেটে গেল শঙ্কর জুতোর শুকতলা চিবিয়ে খেয়েছে একটা আরশুলা কি ইঁদুর কি কাঁকড়া বিছে গুহার মধ্যে কোনো জীব নেই যে সে ধরে খায় মাথা ক্রমশ অপ্রকৃতস্থ হয়ে আসছে তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটবে কেবল এইটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে গুহা থেকে যে করে হোক বেরুতেই হবে দিনের আলোর মুখ দেখতেই হবে তাই সে অবসন্ন নির্জীব দেহেও অন্ধকারে হাতড়ে হাতড়েই বেড়াচ্ছে হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই রকমভাবে হাতড়াবে একবার সে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল কতক্ষণ পরে সে জেগে উঠল তা সে জানে না দিন রাত্রি ঘন্টা ঘড়ি দণ্ড ফল মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে হয়তো বা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে কে জানে ঘুমোবার পর সে যেন একটু বল পেল আবার উঠল আবার চলল আলভারেজের শিষ্য সে নিশ্চেষ্টভাবে হাত পা কোলে করে কখনোই মরবে না সে পথ খুঁজবে খুঁজবে যতক্ষণ বেঁচে আছে আশ্চর্য সেই নদীটাই বা গেল কোথায় গুহার মধ্যে গোলক ধাঁধায় ঘুরবার সময় জলধারাকে সে কোথায় হারিয়ে ফেলেছে নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে কারণ তার এক মুখ যেদিকেই থাক অন্য মুখ আছে গুহার বাইরে কিন্তু নদী তো দূরের কথা একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ তিন দিন পরিচয় নেই জলের অভাবে শঙ্কর মরতে বসেছে কষা লোনা বিস্বা জল চেটে চেটে তার জীব ফুলে উঠেছে তৃষ্ণা বেড়েছে ছাড়া কমেনি পাথরের দেওয়াল হাতড়ে হাতড়ে শঙ্কর খুঁজতে লাগলো ভিজে দেওয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কিনা খেয়ে প্রাণ বাঁচবে না তাও নেই পাথরের দেওয়াল সর্বত্র অনাবৃত মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বোনেটের পাতলা সর পড়েছে একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না আরও একদিন কেটে রাত এলো এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধা হচ্ছে বলে তো বোধ হয় না ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে সে কি আরও চলবে কতক্ষণ চলবে এতে কোনো ফল নেই এ চলার শেষ নেই কোথায় সে চলেছে এই গাঢ় নিকশ কালো অন্ধকারে এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে উফ কি ভয়ানক অন্ধকার আর কি ভয়ানক নিস্তব্ধতা পৃথিবী যেন মরে গিয়েছে সৃষ্টিশেষের প্রলয়ে সোম সূর্য নিভে গিয়েছে সেই মৃত পৃথিবীর জনহীন শব্দহীন সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে এগারো শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয় কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে মোটের ওপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে বারোটা সম্ভবত রাত বারোটাই হবে ও উঠে আবার চলতে শুরু করলে এক জায়গায় তার সামনে একটা পাথরের দেওয়াল পড়ল তার রাস্তা যেন আটকে রেখেছে টর্চের রাঙা আলো একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখল যে দেওয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে এই দেওয়ালটা আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে হঠাৎ সে কান খাড়া করলে অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না হ্যাঁ ঠিক জলের শব্দই বটে কুলুকুলু কুলুকুলু ঝর্ণাধারার শব্দ যেন পাথরের নুড়ির ওপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে এই পাথরের দেওয়ালের ওপারে দেওয়ালে কাহান পেতে শুনে ওর ধারণা আরও বদ্ধমূল হল টর্চের রাঙা আলোয় অনুসন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেলে সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল সন্তর্পণে উপরের দিকে হাত দিয়ে বুঝল সেখানটাতে দাঁড়ানো যেতে পারে দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল ঘন অন্ধকারের মধ্যে নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিলে তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করলে এই ধরনের নির্ঝরের স্রোতের উজানের দিকে গুহার মুখ সাধারণত হয় না টর্চ নিবিয়ে সেই মহানিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল নির্ঝর চলেছে এঁকে বেঁকে কখনো ডাইনে কখনো বাঁয়ে এক জায়গায় সেটা তিন চারটে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিক চলে গিয়েছে ওর মনে হলো সেখানে এসে সে দিশেহারা হয়ে পড়ল টর্চ জেলে দেখলে স্রোত নানামুখী আলভারেজের কথা মনে পড়ল পথে চিহ্ন রেখে না গেলে এখানে এবার গোল পাকি যাওয়ার সম্ভাবনা নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখলে স্বচ্ছ নির্মল জলধারার এপারে ওপারে দুপারে এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে সেই ধরনের পাথরের নুড়ির ওপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে অনেকগুলো নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে রাখতে গেল একটা স্রোত থেকে খানিক দূর গিয়ে আবার অনেকগুলো ফেঁকড়ি বেরিয়েছে প্রত্যেক সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখলে অনেকগুলো স্রোতশাখা আবার ঘুরে শঙ্কর যেদিক থেকে এসেছিল সেই দিকই যেন ঘুরে গেল পথে চিহ্ন রেখে গিয়েও শঙ্করের মাথা গোলমাল হয়ে যাওয়ার জোগাড় হলো একবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই সে আলো জেলে দেখলে জলের ধারে এক প্রকাণ্ডকায় অজকর পাইথন কুণ্ডলি পাখিয়ে আছে পাইথান ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে করির দানার মতো চোখের চাইতেই টর্চের আলোয় দিশেহারা হয়ে গেল নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত শঙ্কর জানে অজগর সাপ অতি ভয়ানক জন্তু বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে অজগর সাপের নাকপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব একটিবার লেজ ছুঁড়ে পা জড়িয়ে ধরলেই আর দেখতে হতো না এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল কি জানি কোথায় আবার কোন পাইথন সাপ কুণ্ডলি পাখি আছে দুটো তিনটে শাখা পরীক্ষা করে দেখবার পরে ও তার নিজের চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটা ক্রুশ চিহ্ন করে রেখেছিল এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলে সেও সোজা মুখে যায়নি কিছু দূর গিয়েই তারও নানা ফেকড়ি বেরিয়েছে এক এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুজো হয়ে বা কোথাও মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয় হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারলে গুহাটা সেখানে ত্রিভুজাকৃতি সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার করতে না পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল একটু পরেই দেখলে বহু দূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র চলছে গুহার মুখ এবার আর ভয় নেই এই যাত্রার মতো সে বেঁচে গেল শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত তিনটে সেখানটায় গাছপালা কিছু কম মাথার উপর নক্ষত্র পরা আকাশ দেখা যায় সেই মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালক্ষচিত নগর পথের মতো মনে হলো প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিলে এ অপ্রত্যাশিত মুক্তির জন্যে ভোর হলো সূর্যের আলো গাছের ডালে ডালে ফুটল শঙ্কর ভাবলে এ অমঙ্গলজনক স্থানে আর একদণ্ড সে থাকবে না পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল ফেলে না দিয়ে গুহার বিপদের স্মারক স্বরূপ সেখানা সে কাছে রেখে দিল পরদিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে সেই দিনই সন্ধ্যের আগে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিল রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখলে সামনে যে মুক্ত প্রান্তর্বত দেশ পড়ল এখান থেকে এটা প্রায় তিনশো মাইল বিস্তৃত একেবারে জাম্বেসি নদীর তীর পর্যন্ত এই তিনশো মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে প্রায় একশো পঁচাত্তর মাইল অতি ভীষণ জনমানবহীন জলহীন পথহীন মরুভূমি আলভারেজ মিলিটারি ম্যাপ থেকে নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়া মানেই মৃত্যু ম্যাপে এর নাম দিয়েছে তৃষ্ণার দেশ রোডেশিয়া পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে কারণ সেসব স্থানে মানুষ আছে শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিলে পথের এই ভয়ানক অবস্থা জেনেও সে দমে গেল না হাত পাহারা হয়ে পড়ল না এই পথে আলভারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল বাষট্টি বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল সে তা থেকে পিছিয়ে যাবে কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস ম্যাপ দেখে গন্তব্যস্থানের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না সে দেখলে ম্যাপের সে কিছুই বোঝে না মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরুমধ্যস্থ কূপের জায়গায় ল্যাটিচিউড লঙ্গিচিউড দেওয়া আছে ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ ঘটিত কি একটা গোলমেলে অঙ্ক কষে বার করতো আলভারেজ শঙ্কর দেখেছে কিন্তু শিখে নেয়নি সুতরাং অদৃষ্টের ওপর নির্ভর করা ছাড়া আর উপায় কী অদৃষ্টের উপর নির্ভর করেই শঙ্কর এই দুস্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হল ফলে দুই দিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে পড়ল ম্যাপ দেখে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয় চোখ বুঝে খুঁজে বার করতে পারত শঙ্কর তার তিন মাইল উত্তর দিয়ে চলে গেল অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপন্ন হবে প্রথমত শুধু প্রান্তর আর পাহাড় ক্যাকটাস ও ইউফোরবিয়ার বন মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ তারপর কি ভীষণ কষ্টে সেই পথ চলা খাবার নেই জল নেই পথ ঠিক নেই মানুষের মুখ দেখা নেই দিনের পর দিন শুধু সুদূর শূন্য দিক বলয় লক্ষ্য করে সে হতাশ পথযাত্রা মাথার ওপর আগুনের মতো সূর্য পায়ের নিচে বালি পাথর যেন জ্বলন্ত অঙ্গার সূর্য উঠছে অস্ত যাচ্ছে নক্ষত্র উঠছে চাঁদ উঠছে আবার অস্ত যাচ্ছে মরুভূমির গিরগিটি একঘে সুরে ডাকছে ঝিঝি ডাকছে সন্ধ্যায় গভীর রাত্রে মাইল লেখা পাথর নেই কত মাইল অতিক্রম করা হলো তার হিসেব নেই খাদ্য দুই একটা পাখি কখনো বা মরুভূমির বাজার শকুনি যার মাংস জঠুর বিস্বাদ এমনকি একদিন একটা পাহাড়ি বিষাক্ত কাঁকড়া বিছে যার দংশনে মৃত্যু তাও যেন পরম সুখাদ্য মিললে মহা সৌভাগ্য দুদিন ঘোর তৃষ্ণায় কষ্ট পাওয়ার পরে পাহাড়ের ফাটলে একটা জলাশয় পাওয়া গেল কিন্তু জলের চেহারা লাল কতগুলো কি পোকা ভাসছে জলে ডাঙায় কি একটা জন্তু মরে পচে ঢোল হয়ে আছে সেই জলই আখণ্ড পান করে শঙ্কর প্রাণ বাঁচালে দিনের পর দিন কাটছে মাস গেল কি সপ্তাহ গেল কি বছর গেল হিসেব নেই শঙ্কর শুকিয়ে রোগা হয়ে গিয়েছে কোথায় চলেছে তার কিছুই ঠিক নেই শুধু সামনের দিকে যেতে হবে এই সে জানে সামনের দিকেই ভারতবর্ষ বাংলাদেশ তারপর পড়ল আসল মরু কালাহারি মরুভূমির এক অংশ দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয় শিউরে উঠল মানুষ কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর শুধুই বালির পাহাড় আর তামাভ্র কটা বালির সমুদ্র ধুধু করে যেন জ্বলছে দুপুরের রোদে মরুভূমির কিনারে প্রথম দিনেই ছায়ায় একশো সাতাশ ডিগ্রির উত্তাপ উঠল থার্মোমিটারে ম্যাপে বারবার করে লিখে দিয়েছে উত্তর পূর্ব কোন ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমি মাঝামাঝি পার হতে যাবে না গেলেই মৃত্যু কারণ সেখানে জল একদম নেই জল যে উত্তর পূর্ব ধারে আছে তাও নয় তবে ত্রিশ মাইল সত্তর মাইল ও নব্বই মাইল ব্যবধানে তিনটে স্বাভাবিক উনুই আছে যাতে জল পাওয়া যায় ওই উনুইগুলি প্রায় পাহাড়ের ফাটলে খুঁজে বার করা বড়ই কঠিন এই জন্যেই মিলিটারি ম্যাপে ওদের জায়গার অক্ষ ও দাঘ্রিমা দেওয়া আছে শঙ্কর ভাবলে ওসব বার করতে পারবো না সেক্সটেন্ট আছে নক্ষত্রের চার্ট আছে কিন্তু তাদের ব্যবহার সে জানে না যা হয় হবে ভগবান ভরসা তবে যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাওয়ার চেষ্টা সে করবে তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেল জল কাদা ঘোলা আগুনের মতো গরম কিন্তু তাই তখন অমৃতের মতো দুর্লভ মরুভূমি ক্রমে ঘোরতর হয়ে উঠল কোনো প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল আগে রাত্রে আলো জ্বাললে দু একটা কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে আসত ক্রমে তাও আর আসে না দিনে উত্তাপ যেমন ভীষণ রাত্রে তেমনই শীত শেষ রাত্রে শীতে হাত পা জমে যায় এমন অবস্থা অথচ ক্রমশ আগুন জ্বালবার উপায় গেল কারণ জ্বালানি কাঠ আর একেবারেই নেই কয়েকদিনের মধ্যে সঞ্চিত জলও গেল ফুরিয়ে সেই সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটি পরিচিত বালুকণা খুঁজে বার করা যতদূর সম্ভব তার চেয়েও অসম্ভব ক্ষুদ্র হাত দুই পরিধি এক জলের উনুই বার করা সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল এতক্ষণে শঙ্কর বুঝেছে যে এই ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার স্বামী সে এমন জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফিরবার উপায়ও নেই একটা উঁচু বালিয়াড়ির উপর উঠে সে দেখলে চারধারে শুধু কটা বালির পাহাড় পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল কিছু দূরে একটা ছোট ডিবির মতো পাহাড় এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে এ ধরনের গ্রানাইটের ছোট ডিবি এদেশে সর্বত্র ট্রান্সফল ও রোডেশিয়ায় এদের নাম কবচে অর্থাৎ ক্ষুদ্র পাহাড় রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যে শঙ্কর সে গুহায় আশ্রয় নিলে এইখানে এক ব্যাপার ঘটল আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের পঞ্চম এপিসোড বাংলা গল্প পডকাস্টে চাঁদের পাহাড়ের ষষ্ঠ এবং শেষ এপিসোড শিগগিরই আসছে শঙ্করের কালাহারি মরুভূমি পার হওয়ার পটভূমিকার মিউজিক ট্র্যাকটি ধার করা হয়েছে আফ্রিকান ট্রাইবাল অর্কেস্ট্রার আফ্রিকান ড্রিম লাউঞ্জ অ্যালবামটি থেকে আজকে তাহলে এখানেই শেষ করছি আশা করছি বাংলা গল্প পডকাস্ট আপনারা শুনতে এবং শোনাতে থাকবেন নমস্কার